امرنا فهو رد راہ البخاری مسلم عن ابی حریرت رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم কুল্ল উম্মতি এদখলুনাল জান্না ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ কালা মান আতানি ফাদাখালাল জান্না ও মান আসানি ফাকাদ আবা রাহুল বুখারী মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহ আজ জুমার খোদ্ায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ইত্তেবা সন্না রাসুল সাল্লাহ আলী সাল্লামের সন্ন্যাতকে মেনে চলতে হবে পৃথিবীতে মাত্র রাসুল সাল্লাহ আলী সাল্লামই অনুসরণের যোগ্য পৃথিবীর অন্য মানুষ শ্রদ্ধার যোগ্য হতে পারে শ্রদ্ধা আর অনুসরণ দুটা এক নয় অনুসরণ একজন মানুষের তার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আর দলিল সহকারে কোন জিনিস মানার নাম হচ্ছে ইত্তেবা কবুল গায়রে কৌলিন বিলা দালিলিন ফহ ইত্তেবা কারো কথা যদি প্রমাণ সহকারে মানা হয় তাহলে তাকে বলা হয় অনুসরণ ইত্তেবা কবুল গায়রে কৌলিন কবুল গাইরে কলিন মা দালিলিন কারো কথাকে দলিল সহকারে মানার নাম হচ্ছে ইত্তে বা অনুসরণ কাবুল গাইরে কলিন বেলা দালিলিন ফহা তাকলিদ কারো কথাকে দলিল ছাড়া মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ ইত্তেবা আর তাকলিদ দুটাই আরবি শব্দ ইত্তেবা মানে অনুসরণ আর তাকলিদ মানে কারো কথাকে মানা গ্রহণ করা তবে আর্থিকভাবে দুটার একটু পার্থক্য আছে তাকলিদ মানে হচ্ছে মূলত গলায় হার বা মালা বা সুতা জড়িয়ে নেওয়া তো কারো কথা যখন দলিল ছাড়াই মানা হয় তখন তাকে তাকলিদ বলে যারা এদেশে মাঝাবি মানুষ বিভিন্ন মাঝাব মেনে চলা প্রয়োজন মনে করে তারা বলে যারা কোনো মাঝাব মানে না তারাও তো মানুষের কথা শোনে কথার কথা বলা যেতে পারে যারা বলে যে আমরা আহলে হাদিস আমরা কারো কথা গ্রহণ করি না কোরআন এবং হাদিস ছাড়া তো আহলে হাদিস হওয়ার পরেও তো কাউকে জিজ্ঞাসা করল যে আমার বাচ্চা হয়েছে সন্তান হয়েছে আঁকিকা দিব কখন তখন একজন মাওলানা বললেন যে সাত দিনের দিন দিবেন তখন লোকটা বলল আচ্ছা ঠিক আছে তো সাত দিনের দিন দিবেন উনি বললেন আর ইনি বললেন আচ্ছা ঠিক আছে তাহলে তো এর কথা মেনে নেওয়া হলো তো এটাও তো তাকলিদ এটাও তো ইত্তেবা যারা আহলে হাদিস মনে করে নিজেকে তারা বলছে যে আমরা মানুষের কথা মানি না আর যারা মাঝাব মানে তারা তো মানেই তারা তো বলছে যে আমরা মানুষের কথা মানি আমরা এমাম আবু হানিফা রাহেমাহুল্লাহকে মেনে চলি আমরা এমাম শাহি রাহেমাহুল্লাহকে মেনে চলি আমরা এমাম মালিক রাহিমাহুল্লাহকে মেনে চলি আমরা এমাম আহমদ হাম্বাল রাহিমাহুল্লাহকে মেনে চলি আমরা তো এমাম মানি চার এমামের কোনো একজনকে মানতেই হবে তাই মানি মানতেই হবে এই কথারও কোনো প্রমাণ নেই আর যদি চারজনের একজনকে মানি তিনজনকে না মানি তো তারাও তো খাটো হয় অপদস্ত হয়ে যায় মুখামুখি হলে যাকে মানা হবে সে খুশি হবে আর যাকে মানা হবে না সে খুশি হবে না বিষয়টা তো এরকম আছে এই দিক পরে ওই দিকটি আগে যে ও যে বলছে যে আমরা কারো কথা মানি না তো মানল তো অমুক বলেছে যে সাত দিনের দিন আকিকা দিতে হবে অমুক মাওলানা তাই আমি দিচ্ছি তো এটা কথা মানা হলো না মানাই তো হল এই কথাটা কি আবার স্পষ্ট করে বলছি এইটা হল এই যখন কোন লোক কোন আলেম ওলমা দলিল সহকারে কথা বলবে তখন মানা হবে তখন ওটার নাম তাকলিদ নয় তখন ওটার নাম হল ইত্তেবা আমি বললাম যে সাত দিনের দিন আকিকা করেন কেন আবু হরারা রাজিয়াল্লাহ তাল আনহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল গোলাম মোরতাহিন বে আকিকাতেহি বাচ্চা ঝুলন্ত থাকে তার আকিকার সহিত তাকে ঝুলন্ত থেকে মুক্ত করা হয় সপ্তম দিনে আকিকে করে তার নাম রেখে তার মাথার চুল নেড়ে করে তারপর চুল সম পরিমাণ চাঁদি দান করে আকিকের দিন চারটা কাজ আছে আকিকের দিন চারটা কাজ আছে এক নাম রাখা দুই পশু জবে করা তিন মাথা নেড়ে করা চার চুল সম পরিমাণ চাঁদি রূপা দান করে দেওয়া বলছিলাম যে তকলিদ আর ইত্তেবা দুটা এক নয় তকলিদ হচ্ছে দলিল ছাড়া মেনে নেওয়ার নাম বুজুর্গানে দিন বলেছেন এটার নাম হল দলিল ছাড়া কথা আলেমলমা কি কম জানেন তারা কি ভুল বলেছেন এটা হল দলিল ছাড়া কথা আমরা মাঝাব মানি আমাদের মাঝাবে এটাই আছে এই জন্য এটা করি এটা হলো দলিল ছাড়া কথা এর নাম হলো তকলিদ আর দলিল সহ মানার নাম ইত্তেবা দলিল সহ মানার নাম ইত্তেবা তখন আর কারো কথাকে মানা হল না আর যখন দলিল ছাড়া মানা হলো তখন কারো কথাকে মানা হলো বুজুর্গানে দিন বলেছেন আমাদের পীর সাহেব বলেছেন আমাদের মাঝাবে আছে এইরকম কথাগুলির নাম হল তকলিদ আর ওইরকম কথাগুলির নাম হল ইত্তেবা আজকে আমাদের জুমার খুদ্ায় আলোচনা হবে ইত্তেবা সন্না সন্ন্যার অনুসরণ রসুল সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ এ ব্যাপারে আল্লাহ তালা বলেন আমরা যে রাসুলকে মানব তো এ ব্যাপারে কি আল্লাহ কিছু বলেছেন আমরা যে মোহাম্মদ নামে একজন ব্যক্তিকে মেনে চলব তো এ ব্যাপারে কি আল্লাহ কিছু বলেছেন আল্লাহ তালা বলেন অমা আতা কুমুর রসুল ফুজুহ অমা নাহা কুম আনহ ফান্তাহ আল্লাহ বলছেন রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো কিছু করার জন্য দেওয়া হতে হবে আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো যখন আদেশও নেই নিষেধও নেই তবুও করেন তার নাম হল বিদাত বলছে যে জুমার দিন ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে হালকা করে ধীরে আজান দেওয়া যাবে না এর দলিল কোথায় যাবে না তার দলিল কোথায় এইভাবে বলতে হবে না দিবেন তার দলিল কোথায় এইটা বলেন কেন মসজিদে ঢোকার সময় বলি আল্লাহ মাফতাহালি আবু আবার আহমাতে কেন নবী বলেছেন তো এই দোয়া পড়লে নেকি হবে এ কথা ঠিক তবে এই দোয়ার অক্ষর প্রতি দশ নেকি হবে না কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি দশ নেকি হয় এখন মসজিদে ঢোকার সময় বলবো আলিফ লাম মিম দালিকাল কিতাব লারাই বা ফি তাহলে তো অনেক নেকি হয়ে যাবে কেন বলতে যাব আল্লাহ মাস্তালি আবু আবার আমাদের ওইটা কেন বলবো কোরআন মাজিদ পড়ব তাহলে তো নেকি হবে সকাল সন্ধ্যার যে তাসবি আছে সেইখানে কোরআন মাজিদ পড়ব নেকি হবে পেশাব পায়খানায় যে দোয়া আছে যাওয়ার সেখানে কোরআন মাজিদ পড়ব নেকি হবে পরিবারের কাছে যাওয়ার যে দোয়া আছে সেইখানে কোরআন মাজিদ পড়ব নেকি হবে অক্ষর প্রতি দশ নেকি হবে তো সেইখানে তাহলে এটা কেমন হয় ওটা হলো মসজিদে ঢোকার দোয়া সেটাই তো কথা তো মসজিদে ঢোকার দোয়া যখন বলা লাগে কোরআন চলে না তাহলে এইরকমই সব জায়গায় দুরুদ পড়া তো তাই হবে জিকির করা তো তাই হবে মানুষ মরে গেলে ক্ষেত খাওয়াতে হবে সেখানেও তাই হবে সব জায়গাতেই তাই হতে হবে মসজিদে ঢোকার সমাধে যেমন কোরআন চলে না তো সেখানে মরা মানুষের নামে গরু জবাই করা চলে কি না সেখানেও দেখতে হবে মহান আল্লাহ বলেন রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করে এটা আল্লাহ বলছে আল্লাহ তালা জোরালোভাবে বললেন যে কোনো কিছু করার জন্য আল্লাহ রাসুল দিয়েছেন কিনা সেটা দেখে নিতে হবে দিলে করেন এমনিতে জীবন কাটাতে হবে না আল্লাহ আদেশ করছেন ফাসআলু আহলা জিক্রে ইনকুন্তুম লা তালামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর হে দুনিয়ার ওয়াজানা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে প্রথমে তিনি বললেন যে জানা মানুষের নিকটে জানো যাকে ফতোয়া জিজ্ঞাসা করবেন তিনি জানেন কিনা এটাও প্রমাণ হতে হবে আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান বুদ্ধি আছে একজন মানুষ করন মাজিদ হাদিস জানে কি না এইটা আপনি আঁচ করতে পারবেন তদন্ত করলে বুঝতে পারবেন এটা করা উচিত দুনিয়াবি কাজে আপনার সবই চলে ধর্মীয় কাজে চলে না কেন কেন আপনি বললেন যে এমাম সাহেবকে জিজ্ঞাসা করেছি তাই আমরা করছি কেন আপনি বলবেন আগে জানেন যে উনি জানেন কি না আল্লাহ আদেশ করছেন যে জানা মানুষের নিকটে জানো তারপরে বলছেন যে প্রমাণ সহকারে জানো জানা মানুষ যদি প্রমাণ ছাড়াই বলে তাহলে তা বাতিল হবে জানা মানুষ যদি প্রমাণ ছাড়াই বলেন তাহলে তা বাতিল হবে জানা মানুষের কাছে জানতে হবে প্রমাণ সহকারে জানতে হবে জরুরি মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আতির রসুলা হে পৃথিবীর বিশ্বাসীগণ যারা তোমরা আল্লাহকে মানো তোমরা রাসুলকে মানো এক নম্বরে তোমরা আল্লাহকে মেনে চলো দুই রাসুলকে মেনে চলো তিন বলা তুব তেলু আমাল আকম তোমরা তোমাদের আমলকে বাতিল করো না এই কথাটা আপনাকে আমি শতদিন বুঝানোর চেষ্টা করেছি যে তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের কোনো মিল নেই এক নম্বর বাক্যে আছে আল্লাহ তালা বলছেন যে আল্লাহকে মেনে চলো দুই নম্বর বাক্যে আল্লাহ রসুল বলে আল্লাহ বলেন যে রাসুলকে মেনে চলো তিন নম্বর বাক্যে আল্লাহ তালা বলেন যে তোমরা তোমাদের আমলকে বাতিল করো না তিন নম্বর বাক্যটা যদি এইভাবে হতো যে তাহলে তোমরা জান্নাত পাবা আল্লাহকে মেনে চলো রাসুলকে মেনে চলো তাহলে জান্নাত পাবা তাহলে এটা মিল থাকত কথা তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের মিল বুঝলাম না এক নম্বর বাক্যে আল্লাহকে মেনে চলো দুই নম্বর বাক্যে রাসুলকে মেনে চলো তিন নম্বর বাক্যে তোমাদের আমল বাতিল করো না এটা কি হল তোমাদের আমল বাতিল করো না মানে হল এই যে মাগরেবের পরে যে ছয় রেখাত সলাতুল্লাহ অবিন পড়ছেন এইটা যদি রাসুলের না হয় তাহলে আমল বাতিল হবে মৌলানা সাহেব বক্তব্য দিতে এসে আমাদের সামনে জিকির করতে বলছেন আরো জোরে বলেন লাইলাহ আরো জোরে লাইলাহ মোহাম্মদ রসুল্লাহ তো জিকির তো আল্লাহর হবে মোহাম্মদ এখানে আসলো কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসবেন কখন যখন সাক্ষী দেওয়া হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তখন মোহাম্মদ আসবে আর জিকির আসবে না আবু মুসা আসারি রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আবদাল জিকিরে লাহ সবচেয়ে উত্তম জিকির হল লাহ আবু মুসা আসারি রাজি আল্লাহ তালান বলছেন আমরা এক সফরে ছিলাম আমরা জোরে জিকির করছিলাম তখন আল্লাহ রসুল বলেন এক হিরবাউলান ফুসেগুম চুপ চুপে জিকির করো ইন্নকুল্লাহ তাদুনা আসাম্মা লাগায় তোমরা যাকে ডাকো বধির নয় তোমরা যাকে ডাকো অন্ধ নয় চিল্লাচ্ছ কেন তোমরা যাকে ডাকো অন্ধ নয় তোমরা যাকে ডাকো বধির নয় ইন্নকুম তাদুনা সামিয়াম সিরা তোমরা যাকে ডাকো সর্বশ্রোতা তোমরা যাকে ডাকো সর্বদ্রষ্টা ও সব কিছু দেখে ও সব কিছু শোনে অতএব চুপে জিকির করো আদেশ সেইখানে হুজুর কি করে বলেন যে আরো জোরে নিশ্চিত হুজুর ধর্ম সম্পর্ক অবগত নন নিশ্চিত হুজুর ধর্ম সম্পর্ক অবগত নন বা অবগত হওয়ার প্রয়োজন মনে করেন না আপনি চেষ্টা করলে অনেক ভালো জানবেন চেষ্টা বহাল থাকলে এখন জোরে জিকির যখন চলে গেল তখন আমল আর থাকল না আল্লাহরও অনুসরণ হয়নি রাস্তুলেরও হয়নি অতএব আমল বাতিল হবে এইভাবে দূর পড়লে আল্লাহম্মা সল্লি আলা সৈয়দেনা মাওলানা নবিয়ানা মোহাম্মদ এই জিকির আল্লাহ রাসুলের নয় এই জিকির পড়লে আমল বাতিল হবেই বলাগলাবে কমালেহি بکماله যাবে জমালেহি بجماله হাসনাত জামে খেসালেহি সাল্লু আলহি ও আলেহি মানুষের বানানো এই দূরত পড়লে আমল বাতিল হবে কাউকে বলা লাগবে না কোন বড় হুজুর লাগবে না ছোট হুজুর লাগবে না যখনই আপনার এবাদত রাসুলের আনুগত্যে আসেনি তখন আমল বাতিল হবে হবে এই কথা আল্লাহ বলছেন হুজুরের পাগড়ি কত বড় এটা দেখার সুযোগ নেই কত বড় জুব্বা গায়ে দিয়ে আছে এটা দেখার সুযোগ নেই হজুর কত বড় আলেম এটা দেখার সুযোগ নেই হজুর কত বড় পীর সাহেব এটা দেখার সুযোগ নেই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসছিলেন কথার কথা সিরাজগঞ্জ থেকে ঢাকা আসবেন দেখছেন সামনে যমুনা নদী ব্রিজ তো নেই তো ফিরে গেলেন যানবাহনও নেই এবার আপনাদের পীর সাহেব আসছেন সিরাজগঞ্জ থেকে ঢাকা দেখলেন সামনে যমুনা নদী এখন ব্যাগ থেকে যায় নামাজ ভেজ করে পানির উপরে বিছিয়ে দিয়ে বসে পার হয়ে চলে গেলেন তাহলে তো পীর সাহেবের ক্ষমতা নবীর চেয়ে অনেক বেশি মানুষে বিশ্বাসও করছে মানুষ বিশ্বাস করছে এবং এভাবে চলছে মানুষ ধর্মের দাম দেয় না মানুষ মানুষের দাম দেয় অথচ আল্লাহ আল্লাহ রসুল এই কথা বলছেন আল্লাহ বলছেন আল্লাহকে মানো রাসুলকে মানো তোমাদের আমল বাতিল করো না যে কোনো এবাদত করার আগে প্রমাণ করে নিতে হবে এটা আল্লাহ এবং তার রাসুলের সাথে মিল খায় কি না মহান আল্লাহ বলেন কুল ইনকুম তুম তো হে বুন আল্লাহ ফাত্তাবে অনি হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি বলুন হে পৃথিবীর মানুষ তোমরা যে আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে মানো তাহলে আমাকে মানো তখন তিনি বললেন না যে পীর সাহেবকে মানো এমামকে মানো আল্লাহ বলছেন যে মোহাম্মদ আপনি বলে দেন তো মোহাম্মদ সাল্লাহ আপনি পৃথিবীর মানুষকে বলে দেন যে কুল ইনকুম তুম তাহে বোন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও মানে আল্লাহর ভালোবাসা পেতে চাও জান্নাত পেতে চাও তাহলে আপনি বলে দেন যে বেউন আমাকে মানো ওই সময়তে কোন পীর সাহেব সুযোগ পেল না কোন মানুষ না বললেন যে আমাকে মানো তাহলে কি হবে ইহবেব কুমুল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসবে তারপরে আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবে তোমার পাপ ক্ষমা করে দিবেন ফিরলকুম দুনুবাকুম তোমাদের সব পাপ ক্ষমা করে দিবেন অনুসরণে পাপ ক্ষমা হয় তাকলিদে পাপ ক্ষমা হয় না তাকলিদ হচ্ছে কারো কথাকে মেনে নেওয়া দলিল ছাড়াই আর ইত্তেবা হচ্ছে কারো কথাকে মানা দলিল সহ আল্লাহ বলছেন যে তোমরা জানা মানুষের কাছে জানো প্রমাণ সহকারে আয়েশারজি আল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মান আহাদা সাফি আমরে না হাদা হু ফওয়ারাদ কেউ যদি আমার শরীয়তে নতুন কিছু কাজ করে যা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে বোখারি মুসলিম তাহলে মানুষ ধর্মের নামে কিছু করবে এটাই স্বাভাবিক এবং তা শরীয়তে নয় নেই এটাই স্বাভাবিক তা বাতিল কত নেবেন আপনি এক জানাজা কে লক্ষ্য করে দুইশো একচল্লিশটি বেদাত আছে দু একটা মমর্ষ ব্যক্তির পাশে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রসুল বলছেন লক্ষ মৌতকম লাইলাহিল্লাহ মরে মরে যান যায় যায় ওখানে লাইলাহিল্লাহ পড়ো তাহলে কি হবে ওই ব্যক্তিও যদি লাইলাহিল্লাহ বলে তাহলে জান্নাতে চলে গেছে তো আপনি তো ওখানে কোরআন মাজিদ পড়ছেন এটা কি হল ওখানে কোরআন মাজিদ পড়া বিদা আর লাইলাহিল্লাহ পড়া সন্ন্যাপ মরার সাথে সাথে তাকে কাপড় দিয়ে সাদা কাপড় দেখলে ঢেকে দিতে হবে এটা সোননাথ মরার সাথে সাথে আপনি মুখ খান কেবলামুখী করে দিলেন এটা হল বিধান স্বামী মরার সাথে সাথে মহিলা নাকের ফুল খুলে ফেলল আশ্চর্য অভিনব কাহিনী কে কাকে বলল দাদি বলেছে বৌমাকে শাশুড়ি বলেছে নাকের ফুল খুল নাকের ফুল খুল নাকের ফুল খুল নাকের ফুল খুলেছে চার মাস দশ দিন স্ত্রী শোক পালন করবে মানে চার মাস দশ দিন অন্য জায়গাতে বিবাহ বসার জন্য প্রস্তুতি নেবে না এর নাম শোক পালন করা কোথাও যাবে না এর নাম শোক পালন করা তো স্বামী মরার সাথে সাথে নাকফুল খুলে দিল যা গয়না গাঁঠি সব খুলে দিল আশ্চর্য গয়না গাঁঠি কি অপরাধ করলো কাপড় চোপড় তো পরনে আছেই গয়না গাঁঠি কি অপরাধ করলো এর নাম কুসংস্কার এর নাম হচ্ছে হিন্দুদের নীতি যার জন্য মাঝে মধ্যে আপনাকে বলে থাকি রাসুল সাল্লাম বলছেন ইন আকশা আলাইকুম আমার জীবনে তিনটি বড় ভয় এক আইম্মাতা মজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর মানুষকে ভুল পথে নিয়ে যাবে এ কথাই ঠিক আল্লাহ নবী বলছেন দোয়াতুনাল আবু আবে জাহান্নাম যারা ধর্মের দাওয়াত দেয় তারা তারাই জাহান নামের দরজায় তার মানে ওরা জাহান নামে চলেই গেছে তা আমিও যখন মানবো তখন আমিও যাবো তাহলে যে ধর্মের দাওয়াত দেয় সেই যদি জাহান নামের দরজায় থাকে তা আমি আর আপনি কোথায় এক নম্বর আমার জীবনে তিনটা বড় ভয় এক ভ্রান্ত হুজুর দুই আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার ভয় দুই ও সাতাবদ কাবায়ল আমার উম্মাত মূর্তি পূজা করবে এইটা আমার ভয় শতদিন বলা হয় তবু এই মসজিদের মুসল্লির অনেকের বাড়িতে ছবির মূর্তি আছে কাঁকড়া আছে কাঁকড়া কাঁকড়া আয়না নিয়ে রেখেছে সে আয়না হচ্ছে রুই মাছ ছেলের পায়খানার পট নিয়ে এসে সেটা হল ঘোড়া চোখে দেখে না চোখে তো ঠিকই দেখে নিজেকে পাগল মনে করে নাকি নিজে কি কি ও পাগল মনে করে কিনা সমাতে বা বাড়িতে রাখে তখন আপনারা স্বামী স্ত্রী নিজেকে পাগল মনে করেন নাকি আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উনা উলায়কা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছেন মানুষকে মানুষ কি নিজেকে পশু প্রাণী মনে করে বাচ্চা পায়খানার পটটা এটা কিনলো কেন ও তো দেখা যাচ্ছে যে ও ঘোড়ার সামনের দিক গোটাটাই এটা কিনবে কেন কেন কিনবে ও কি মানুষ মনে করে না নিজেকে নিজেকে কি পশু প্রাণী মনে করে নাকি কেন সে নিজেকে পশু প্রাণী মনে করবে ও নিজেকে মানুষ মনে করবে আবার শিক্ষিত মানুষ মনে করবে আবার মনে করবে যে ঢাকাতে থাকি তাহলে আরো ভালো এত নিচে নামলো কেন সে কেন নামবে কেন নামবে হিসেব পায় না ভেবেছ না কেন এখানে বিক্রি করবে ধর্মকে বিকৃত করার জন্যই তো সবকিছু নামাজটা ছবি অলা এটা তো ধর্ম বিক্রি করার জন্য সাবান একটা কিনলে তাতে মেয়ে মানুষের ছবি এটা তো ধর্ম বিক্রি করার জন্য একটা তেল কিনলে সেটাতে মেয়ে মানুষের ছবি এটা তো ধর্ম বিক্রি করার জন্য টিভিটা খুললে ল্যান্ডটা মেয়ে জিনিস বিক্রি করছে এটা তো ধর্ম বিক্রি করার জন্য সেটা হিসাব করতে হবে না অতএব হিন্দুদের সাথে মিশে যাবে এটা রাসুল সাল্লাহ সাল্লামের একটা দুঃখজনক কথা তিনি কথা বলেছেন আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আমেলা আমালান লাইসা আলাইহা আমরনা ফরাদ কেউ যদি কোনো কর্ম করে সেই কর্মে যদি আমার নির্দেশনা না থাকে তাহলে তা বাতিল বলে গণ্য হবে পৃথিবীর যে কোনো পুরুষ যে কোনো নারী ধর্মের নামে কোনো কাজ করল সেই কাজটা আমার নয় আমি করতে বলিনি আমি অনুমোদন দিনি আমি নিজেও করিনি এমন যদি না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে আবু হরাই রাজি আল্লাহ বলেন আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইল্লামান আবা আমার উম্মাতের সবাই জান্নাতে যাবে তবে যারা আমাকে মানল না তবে যে অস্বীকার করল আমার উম্মাতের সবাই জান্নাতে যাবে তবে যে অস্বীকার করল কিলাম মান আবাইয়া রাসুল্লাহ আল্লাহ রসুল কে আপনাকে অস্বীকার করল সবাই তো জান্নাতে যাবে এ কথা বললেন আবার পরে বের করে নিলেন যে আমাকে যে অস্বীকার করল কে আপনাকে অস্বীকার করল তখন আল্লাহ রসুল বলছেন মান আতানি মান আসানি ফাঁকা দাবা যে আমার নাফার মানি করল আমাকে মারল না সেই অস্বীকার করল অমান আতানি ফাদা খালাল জান্না যে আমাকে মেনে নিল সে জান্নাতে চলে গেল যে আমাকে মেনে নিল সে জান্নাতে চলে গেল যে আমাকে মানল না সে জাহান নামে চলে গেল দিন রাত আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আমার ছোট বোন আমার শ্বশুর আমার শাশুড়ি মারা গেছে আমার চাচাতো শ্বশুর মারা গেছে তা আমাকে দাওয়াত দিয়েছে না গেলে মন খারাপ করে অনেক বড় অনুষ্ঠান সেখানে যাব কিনা যান তাহাজুদ পড়ার পরেও জাহান্নাম হবে যান সেটাই হল নাফারমানি করা যে তাহলে আত্মীয় স্বজনের বাড়ি আত্মীয় স্বজন তো রাসুলের সোমনাথের উপরে আল্লাহ রসুল বলছেন যে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে তার মধ্যে রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাই ও তাফারাকা আলাইহে দুইজন মানুষ ওরা আত্মীয় ভালো বন্ধুত্বের সাথে চলে তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একসাথে চলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তাহলে ওইটা মেয়ের বাড়ি কেমন হয় বউকে মেয়েকে তালাক দেয় নাকি দুশ্চিন্তা তো থাকাই স্বাভাবিক এর পরেও আপনাকে শরীয়ত মেনেই চলতে হবে তার দিনের উপরে ভরসা করে ওখানে যাওয়া যাবে না সুন্দর করে খাদ্য পানি যদি জোর করে দিয়ে পাঠাই তাহলে ড্রেনে ফেলে দিতে হবে কুকুর সিরিয়াল খাবে ওই খাদ্য বৈধ নয় রাসুল সাল্লাহ সাল্লাম এই পর্যন্ত বলেছেন ওই অলিমার খাদ্য নিকৃষ্ট খাদ্য সবচেয়ে খারাপ খাদ্য যেই অলিমাতে ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে গরিব মানুষকে দাওয়াত দেওয়া হয়নি ওই একবারে দেখছি উল্টে একবারে ড্রেনে ফেলে দিতে হবে সব কুকুর চতুর্দিক থেকে যে খেয়ে নেবে ওটা এত খারাপ খাদ্য আমি অনুবাদক আপনি দেখতে পারেন আদর্শ পরিবার বা পরিবারের আদর্শ বা বাসর রাতের আদর্শ নাসের উদ্দিন আলবানী রাহেমাউল্লাহ দেখেন দেওয়া আছে উল্লেখ করা আছে বোখারি মুসলিমের হাদিস এই কথাটুকু রাসুল সালামের অনুসরণই হচ্ছে জান্নাত জাবের রাজি আল্লাহ তালাহ বলেন যা জাতিল নবী সাল্লাহ আলি সাল্লাম ওহ নায়েম একদল ফেরেস্তা আল্লাহর নবীর কাছে আসলেন তখন তিনি ঘুমিয়ে কিছু কিছু ফেরস্তা বললেন তিনি তো ঘুমিয়ে কিছু কিছু ফেরস্তা বললেন হ্যাঁ ইন্নাহ নায়মতন কালবহিয়া যান তিনি ঘুমিয়ে আছেন চক্ষু ঘুমিয়ে আছে তবে অন্তর জেগে আছে যা বলবেন তিনি সেটা বুঝতে পারবেন তখন কিছু ফেরস্তা বললেন মাসালান তোমাদের এই সাথী বন্ধু ইনি যে শুয়ে আছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এনার একটা উদাহরণ আছে হাজরুর রহমান সালাম তার উদাহরণটা বলো দেখি বলা হোক তখন কিছু ফেরস্তা বললেন তার উদাহরণ হচ্ছে একটা লোকের মতো মোহাম্মাদের উদাহরণ হচ্ছে একটা লোকের মতো রসুল সাল্লাহ সাল্লামের উদাহরণ হচ্ছে একটা লোকের মতো কোন লোক বানা দাঁড়ান একটা লোক ঘর তৈরি করেছে একটা ঘর জালা ফিহাম্মদ বাতান আর তাতে খাদ্য রেডি করেছে অবাসা দায়েন আর কাউকে ডাকতে পাঠিয়েছে রাস্তায় যাও তো দু চারজন মানুষকে ডেকে নিয়ে আসো তো এই খাদ্য রেডি আছে তারা এসে খাবে এইবার একজন ডাকতে গেছে আল্লাহ নবী বলছেন মান আজাবাদ দাইয়ে দাখালা দ্বারা রাস্তার যে লোকটা এই আহ্বানকারীর কথা শুনল ও ঘরে ঢুকল ও আকালা মিনাল মাদেবা ও খাদ্য খেল অলাম ইজিবু দাইয়ে যে ব্যক্তি এই আহ্বান আসো আসো খেয়ে যান আসেন আসেন এ ঘরে খাওয়ার আছে খেয়ে যান এই কথাটা যে শুনল না সে ঘরে ঢুকল না বললাম একল মিনাল মাদবা ও খাদ্য খেল না তখন ফেরেস্তা বলছেন এইটা আর একটু বুঝিয়ে বলেন তো এটা কি একজন লোক গেল একটা লোক ঘর তৈরি করেছে খাদ্য রেডি করে ঘরে রেখেছে একজন যে বলছে আসেন আসেন আসেন যে আসলো খেলো যে আসলো না খেলো না এটা কি বললেন তখন ফেরেস্তা আবার বলছেন অদ্দার আল জান্না ঘরটা হচ্ছে জান্নাত অদাই মোহাম্মদ যিনি ডেকে বেড়াচ্ছেন তিনি হলেন মোহাম্মদ মানে আত মোহাম্মদ ফাত আল্লাহ যে মোহাম্মদের কথা মানল সে আল্লাহর কথা মেনে নিল ওমান আশা মোহাম্মদ ফকাত আস আল্লাহ যে মোহাম্মদের কথা মানল না সে আল্লাহর কথা মানল না ও মোহাম্মদ ফারকুন বাইরেন না সে মোহাম্মদ হচ্ছে মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্যকারী যে মোহাম্মদকে মানলো সেই মুসলমান আর যে মানল না সে কাফের জীবনের প্রত্যেকটা কর্মে দেখতে হবে আমার কর্ম রাসুলের সাথে মিল খাচ্ছে কিনা যদি মিল না খায় তাহাজুদ হোক আর আরো কিছু হোক আর গরজব করা হোক ও মুসলমানই থেকে নেই বাদ পড়ে গেছে কখন ও নিজেই বুঝে না দেখাচ্ছে যে আমি তাহাজুদ পড়ি আমি আমার বাপের জন্য গরু জহ করেছি হিসাব দেখাচ্ছে কি করে হতে পারে মোহাম্মদকে মানে যে সে হলো মুসলমান আর যে মানে না সে হচ্ছে কাফের বোখারি মুসলিম এই উদাহরণ রসুল সাল্লি সাল্লামের বোখারি মুসলিম থেকে একটা লোকের উদাহরণ রাসুলের উদাহরণ এভাবে বলা হলো সম্মানিত মসজিদ মুসল্লি বিষয়টি ভেবে আমল করার চেষ্টা করি আল্লাহ সাল্লাহ আলহে আল্লাহ বারেক আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসালাত আলামাল্লা নবী ওয়াদা আনাস রাজি আল্লাহ তালা আনহু বলেন তিনজন লোকের একটা দল রাসুলের কাছে আসলো অহম এসালুনান এবাদাতিন নবী সাল্লি সাল্লাম তারা রাসুলের এবাদত সম্পর্কে জানতে চায় তিনজন মানুষ রাসুলের বাড়ি এসেছে তারা এবাদত সম্পর্কে জানবে ফালাম্মা উখ বেরু রেহিম যখন তাদেরকে রাসুলের আমল বলা হলো তারা বাড়ি থেকে বলল যে এই এই আমল আল্লাহ রাসুল করেন কান্নাহম টাকা লুহা তারা তিনজন বলল না এটা তো খুবই কম এত কম এবাদত করে আমাদের হবে রাসুলের আগের পাপ ক্ষমা পরের পাপ ক্ষমা রাসুলের সব পাপ ক্ষমা রাসুলের কম এবাদত করলে চলতে পারে আমাদের চলবে না তো তিনজনের একজন বলল আমা আনা উসল্লি দেইদা আবাদা আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব ঘুমাবো না ভালো কাজ তাহাজুদ ভালো কাজ সারা রাত কোরআন মাজিদ পড়বে ঘুমাবে না সলাত আদায় করবে অকালা লাখার আনা আসম নাহারওয়ালা উফতের আমি প্রতিদিন শ্যাম থাকবো একদিনও বাদ দেব না শ্যাম থাকা এবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম শ্যাম থাকবে প্রতিদিন অকালা লাখার আলা আনা আতা জলু নিশা ফালা আতা জবাজ আমি বিবাহ করব না বিবাহ ঝামেলা সাংসারিক ঝামেলা এই সেই ছেলে মেয়ে ওই এই কাজই বাদ দিন রাত এবাদত এই কাজ করবে না শুধু এবাদত করবে সেই জন্য বিবাহ বাতিল ইতিমধ্যে আল্লাহ রসুল এখানে চলে এসেছেন আল্লাহ রসুল বলছেন আন্তম কুতুম কেজা কেজা ও তোমরা তো এই মন্তব্য করলে তাই না শোনো ইনি লাখ শাকুমুল্লাহ কাকুম লাহু আমি পৃথিবীতে তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহকে ভয় করি পৃথিবীতে যত মানুষ আছে সবার চেয়ে আমি মোহাম্মদ আল্লাহকে বেশি ভয় করি পৃথিবীতে যত মানুষ আছে থাকবে আসবে ছিল সবার চেয়ে আমি বড় পরহেজগার সারা রাত এবাদত করলে আমি করব কিন্তু আমি বড় পরহেজগার প্রতিদিন সিএম রোজা থাকলে আমি থাকবো কেন আমি বড় পরহেজগার বউ যদি বাদ দেওয়া লাগে বিবাহ না করা লাগে তো আমি বউ বাদ দিব আমি সবচেয়ে বড় পরেজগার শোন আনা উসল্লি ও আরকদ আমি তাহাজুদ পড়ি আবার ঘুমাই সারা রায় তাহাজুদ পড়া আমার কাজ নয় ও আসমা উফতের আমি সেম থাকি বাদ দিই প্রতিদিন সেম থাকা আমার কাজ নয় ও তা জাওয়াজ আমি বিবাহ করি এগারো জন স্ত্রী একসাথে এগারো জন এগারো জন স্ত্রী একসাথে আবার স্ত্রীগণ দুই ভাগে বিভক্ত পাঁচজন মানুষ হলে মানুষ তো মানুষই মানুষ তো ফেরস্তা নয় কিছু অংশ চলে আয়েসা রাজি আল্লাহ তালা আনহার কথাই আর কিছু অংশ চলে উম্ম সালমা রাজি আল্লাহ তালা আনহার কথাই এগারো জন স্ত্রী একসাথে মান রাগেদান সন্ন্যতি ফালাই সামিননি কেউ যদি আমার নীতিকে এড়িয়ে চলে তাহলে সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় বাপের নামে গরু জহ করলেও মুসলমানই নয় নেকি পরে নেকি থাকে হিসাব অন্যের কাছে দিবেন নিজে পড়েন এখান থেকে বের হয়ে একটা বাংলা মেসকাপ কিনেন বাবুল এইতে শাম কেতাবল এইতে শাম কোরআন এবং সন্ন্যাকে আঁকড়ে ধরা বুখারি মুসলিম আবুদাদ নাসাই তিরমিজি ইবন মজা বাইহাকে দারেমি দায়লামি দারে কুতনি মুসাইব সাইবা সোহেবিন হিব্বান সোহেবিন আওয়ানা মুসনাদে কাহাক মুসনাদে বাজার মুসনাদে আহমদ মুসনাদে আলা পৃথিবীর সব হাদিস গ্রন্থে পাবেন রাসুল সাল্লা সাল্লামকে মেনে চলার আলোচনাটি সব গ্রন্থে পাবেন সব গ্রন্থে পাবেন বের একটা কিনে নিয়ে বাড়িতে দেখেন দেখেন না কেন দেখা উচিত কেন হুজুর আপনাকে ঠকাতে পারে কেন হুজুর আপনাকে প্রতারণা দিল আপনি কিভাবে ছাত্রদেরকে ডেকে কোরআন মাজিদ পড়িয়ে বাপের নামে বক্সিয়ে দিলেন যেই ব্যক্তি কোরআন মাজিদ পড়ে সেই অক্ষর প্রতি দশ নেকি পাবে কোরআন মাজিদ পড়ার পরে নেকি আপনার বাপের কবরে বক্সালো কি করে হুজুর এত বড় পাওয়ার পেলেন কিভাবে হয় কি করে সম্মানিত মসজিদের মুসল্লি এই ব্যক্তি রাসুলের অনুসরণ করেনি অতএব মুসলমান আছে কি না এটাই বিবেচনার বিষয় মানুষটা মারা গেছে অজু দিয়ে গোসল দিবেন পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন মানুষটা মারা গেছে অজু দিয়ে গোসল দিবেন নখ কাটলেন কেন কেন গোপ ছোট করলেন কেন পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন শ্বাস বন্ধ হয়ে গেছে কোন বিধান চলবে না নখ ছোট করা হবে না গোপ ছোট করা হবে না পরিষ্কার পরিচ্ছন্নতায় যাওয়া হবে না কুসংস্কারে দেশে ভর্তি হয়ে আছে মহিলারা যদি ব্লেড ব্যবহার করে তাহলে খাটলি উঠবে না খাটলি মাটিতে লেগে থেকে যাবে তো এখন পর্যন্ত পৃথিবীতে কারো খাটলি মাটিতে লেগে থেকে গেছে কুসংস্কারের হিন্দু নীতিতে দেশ পরিপূর্ণ হয়ে আছে যারা কোরআন হাদিস পরে যারা তাহার যুগ পরে তাদের ভিতরে ভর্তি হয়ে আছে এটা হয় কি করে কেন হবে বিবেচনা কেন করেন না ইত্তেবাউ না রাসুলের সন্ন্যতের অনুসরণ করতে হবে একবারে মস্তিষ্ক মেজাজ সবকে খালি করে নিতে হবে শরীয়তের ব্যাপারে নিজেকে খালি করে বলতে হবে রাসুলের পক্ষ থেকে যেটা আছে সেটাই করব সেটাই মানব কোন ব্যক্তিকে সম্মান করি কোন ব্যক্তিকে অনুসরণ করি না সম্মান করে তাকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারি আমাদের এলাকার খুব বড় আলেম খুব সম্মানী মানুষ বা একজন বড় নেতা সরকারি নেতা তাকে সম্মান করে ডেকে নিয়েছি খাওয়ার রেডি করেছি অনেক খাদ্য এবার দেখি বাম হাতে গিলাস ধরে খাচ্ছে তা আপনি কি খাবেন এখন শ্রদ্ধা করে দাওয়াত খাওয়াচ্ছেন কিন্তু বাম হাতে গিলাস ধরে আপনি খাবেন না এটা রাসুলের অনুসরণ নয় এটা হবে না আবহাওয়া বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আমার উম্মাতে বাহাত্তর থেকে তেহাত্তর দল হবে আনাস রাজি আল্লাহ তালানহ বলেন আব্দুল উমার রাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানেরা বাহাত্তর দলে বিভক্ত বাহাত্তর মানে অনেক আমার উম্মাদ তেহাত্তর দলে বিভক্ত সবাই জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবে এই পর্যন্ত বলার পরে সাহাবিগণ বললেন আল্লাহ রসুল তারা কারা সেই দলটাকে তখন আল্লাহ রসুল উত্তরে আর দলের কথা বললেন না উত্তরে তিনি বললেন মা আনা আলাইহে ও আসহাবি আমি আর আমার সাহাবিগঞ্জ যে নীতির উপরে আছে তখন আর তিনি দলের কথা বললেন না আমি আর আমার সাহাবিগঞ্জ যে নীতির উপরে এই নীতিকে মেনে চলবে যে সে জান্নাতি বললেন যে আমার উম্মার তেহাত্তর দলে কিন্তু জান্নাতি দল বলার সমাতে আর দল বললেন না যখনই আপনি দলে ঢুকবেন তখন আর একজনের বদনাম করাই লাগবে এটা হল নীতিগত কথা আর আপনি সংকীর্ণ দৃষ্টিতে দেখবেন এটাই হল সামাজিক নীতিগত কথা শুধুমাত্র আল্লাহ নবী তার সাহাবিগণের অনুসরণেই জান্নাত রয়েছে পৃথিবীর কোন মানুষের অনুসরণে জান্নাত নেই তখন তিনি কোন এমামের নাম উল্লেখ করলেন না তখন তিনি কোন পীর সাহেবের নাম উল্লেখ করলেন না তখন তিনি কোন বুজুর্গানের দিনের কথা উল্লেখ করলেন না বুজুর্গানের দিনের কথা মেনে জান্নাত হবে না কোন পীর সাহেবের কথা মেনে জান্নাত হবে না কোন মাঝাব কোন দল কোন মত মেনে জান্নাত হবে না শুধুমাত্র রাসুল সাল্লাহ সাল্লামের কথা মেনে জান্নাত হবে আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ওয়াল্লাদিন মোহাম্মদিন আমি মোহাম্মদ আল্লাহ কসম করে বলছি আমি মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কসম করে বলছি লাউ বাদালাক মোসা এখন যদি তোমাদের কাছে মোসা আছে মোসা আল ইসলাম খুব ক্ষমতাধর পাওয়ারফুল নবী যিনি আল্লাহর সাথে কথা বলেছেন সরাসরি যাকে নিয়ে কোরআন মাজিদের সব প্রায় ঘটনায় কোরআন মাজিদের প্রায় ঘটনা মোসা মুসা ইসলামকে নিয়ে আল্লাহর নবী বলছেন মৌসা যদি এখন আসে লাপ্তাবা তুমু লাত্তাবা তুমুহ তারাক্তমুনি তোমরা যদি মূষাকে মেনে চলো আমাকে ছেড়ে দাও তোমরা যদি মূষাকে মেনে চলো আমাকে ছেড়ে দাও লা জলাও তোমার সাওয়াই সাবিলে তাহলে তোমরা ঠিক পথ থেকে চলে যাবে ফলাফল হবে নাম মোসাকে যদি না মানা যায় তাহলে আপনার পীরকে মানা যাবে এটা আপনার মাথায় কিভাবে আসলো মোসা আলাইসালামকে যদি না মানা যায় তাহলে আপনার এমামকে মেনে চলতে হবে এটা আপনার মাথাতে কিভাবে আসলো কিভাবে আপনার মাথায় আসে যে কোনো একদম এমামকে মানতে হবে কেন কোন একজন এমামকে মানতে হবে এ কোন হিসাব কেন মানতে হবে কোন একজন এমামকে আল্লাহর নবী বলছেন যে জান্নাতি ওরা যারা আমাকে মানে আর আমার সাহাবিকে মানে আল্লাহ আল্লাহ রসুল বললেন আর জামো তোমা ওয়া আল হাক্কা ওয়াইন কুন্তা ওয়াহাদ আব্দুল্লাহ মাসুদ শোনো তুমি যদি হকের ওপরে থাকো তুমি একাই এক দল তুমি যদি হকের ওপরে থাকো তুমি একাই এক দল তুমি যদি হকের ওপরে থাকো তুমি একাই এক দল তাহলে দল মানে চার পাঁচজন এ কথাও ঠিক নয় দল মানে অনেক মানুষ এ কথা একেবারেই মিথ্যে দল মানে যে হকের উপর আছে সে এক দল আল্লাহ তালা বলছেন এব্রাহিম এব্রাহিম একা এক দল আর এখানে আল্লাহ আল্লাহ নবী বলছেন আব্দুল্লাহ মাসুদ শোনো যে হকের উপরে আছে সে একা এক দল তুমি যদি হকের উপরে থাকো তুমি একা এক দল অতএব মোসা আলাইসাল্লামকে মেনে যদি বলে যে আমরা মোসাকে মানি আমরা একটা দল তাহলে জান্নাত হবে না শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে মেনে জান্নাত হবে বিকল্প কোন পথে জান্নাত হবে না আব্দুল উমার রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নামা আকশা আলাইকুম তোমাদের ব্যাপারে আমি তিনটা আশঙ্কা করি তিনটা প্রবৃত্তির তোমাদের উপরে আমি তিনটা প্রবৃত্তির আশঙ্কা করি তোমাদের উপরে আমি আশঙ্কা করি তিনটা ব্যাপারে এক আল গাইয়া আলাবতুনেকুম পয়সা উপার্জন করার ব্যাপারে কেউ বিবেচনা করবে না এইটা আমার ভয় এখানে যত মুসল্লি আছেন প্রায়েরই একটা উপার্জনের পথ আছে গ্রামার বাড়ি এক জায়গায় উপার্জন এক জায়গায় মানুষ উপার্জন করবে বিবেচনা করবে না এইটা আমার ভয় এটা হলো প্রবৃত্তির চাপ প্রবৃত্তি বলছে টাকা উপার্জন করা লাগবে করাও লাগবে যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন মা খুব আদর করে পেশাব পায়খানা করাচ্ছিল যখন দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিলাম মা বারবার চুমা খাচ্ছিল যখন ক্লাসে ভালো রেজাল্ট করছিলাম তখন মা আমাকে জড়িয়ে ধরে আদর করছিল এবার বয়স বিশ পঁচিশ হয়ে গেছে তখন মা বলছে যে বাড়িতে বসে আছিস কেন কাজ কর কিছু কাজ কর বসে খেয়ে পেট চলবে বসে আছিস কেন যা মাও ভালোবাসে না বহু তো বহু দূরের কথা মাও ভালোবাসে না তার মানে পয়সা উপার্জন করাই লাগবে পয়সা উপার্জন জরুরি আবুজাদ সেরোজি বলছে আমি যদি না জানতাম যে আল্লাহ আছে তো আমি টাকাকে আল্লাহ বলতাম যে টাকা ছাড়া তো কিছু হয় না আবু জাহেদ শরীজি বলছে যদি আমি না জানতাম যে আল্লাহ আছে তাহলে আল্লাহ বাদ দিয়ে টাকাকে আল্লাহ বলতাম মানুষের জীবনে টাকার প্রয়োজনের কথা ঠিক আমি মোহাম্মদ সাল্লাম আশঙ্কা করি মানুষ মার খাবে টাকা উপার্জনে এটা আমার ভয় দুই অল ফরুজ মানুষ মার খাবে যে নাই এটা আমার ভয় মহিলার কাছে হাজারে নয়শো নিরানব্বই জন পুরুষ পরাজয় লক্ষে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন মানুষ মহিলার কাছে পরাজয় হাসু মুখে মোবাইলে কথা বললে ইমান বিক্রি হয় নাম্বারটা ধরে রাখে বেকুব আবার কথা বলার জন্য হিসেব পায় না এটা কত বড় অপরাধ আমার জীবনে আমার উম্মাতের ওপরে তৃতীয় ভয় আমার উম্মাদ প্রবৃত্তিকে অনুসরণ করবে মহিলাদের ব্যাপারে জেনার ব্যাপারে এটা আমার ভয় তিন নম্বর ওয়ালা শেহুয়াতিন আলাল বিদা এবাদতের উপরে প্রবৃত্তির অনুসরণ করবে এবাদতের উপরে প্রবৃত্তির অনুসরণ করবে বিদাত বিদাতের উপরে অনুসরণ করবে কত আপনাকে বলি প্রায় মসজিদেই চলছে প্রায় মসজিদেই লালবাতির সমাতে এবাদত সলাত আদায় সলাৎ চলবে না মসজিদে ঢুকেই বসছে মসজিদে ঢুকে বসা নিষেধ আগে টিকিট কিনতে হবে তারপরে বসতে হবে মসজিদে ঢোকে বসে নিষেধ আগে টিকিট নিতে হবে টিকিট কি দূরে কাজ চলা না হলে বসায় নিষেধ কি করবেন দাঁড়িয়ে থেকে করে চলে যান মসজিদে ঢুকেই বসলো ওর হুজুর বলে দিয়েছে ওর ইমাম বলে দিয়েছে ওর নেতা বলে দিয়েছে ওর পীর বলে দিয়েছে মসজিদের এমামের সামনে আজান দিবে সে দিবেই সে একটুকু পরোয়া করে না লাশকে সামনে রেখে কত জন বক্তব্য দিচ্ছে পরোয়া করে না কবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করছে পরোয়া করে না কুলখানি চাহালাম চলিসা করছে একটুকু পর্ব করে না এটা ধর্ম কিনা আল্লাহর নবী বলছেন আমার বড় ভয় এবাদতের ব্যাপারে মানুষ প্রবৃত্তির অনুসরণ করবে এটা আমার ভয় এবাদতের ব্যাপারে মানুষ প্রবৃত্তির অনুসরণ করবে এইটা আমার ভয় এবাদতের ব্যাপারে মানুষ প্রবৃত্তির অনুসরণ করবে এইটা আমার ভয় বলবে ভালো কাজ কেমনে ছাড়ি পীর সাহেব বলেছেন এটা কেমনে ছাড়ি আমি সুরা ইয়াসিন পড়লে এত নাকি হয় সুরা ইয়াসিন পড়লে কিছুই হয় না সব ভুয়া কথা সুরা রহমান পড়লে এত নেকি হয় কিছু হয় না সব ভুয়া কথা সুরা হাসরের তিন আয়াত হজরের পরে পড়লে এত ফেরেস্তা তার জন্য ক্ষমা চায় জাল হাদিস ভুয়া কথা হাজারো লক্ষ কোটি কথা ভুয়া আছে এ দেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল হাদিস আছে আমার বাসাতে যে দশ হাজার টাকা গায়ে লিখা আছে চাহিদা মতো ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে দশ হাজার জাল হাদিস আপনাকে আমি সবসময় দেখানোর জন্য প্রস্তুত রয়েছি বাড়িতে রেডি করে রেখেছি আর আপনি যদি এখানে দেখতে চান তাহলে বাংলা বাজারে যান বাংলা বাজারে গিয়ে বলবেন আলবানির ওই জাল হাদিসের বইটা দেন তো দশ হাজার জাল হাদিস একসাথে জমা করা আছে তবে প্রায় তিন লক্ষ জাল জয়ীফ হাদিস আছে লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে মিথ্যা তাফসির নু আলাই ইসাল্লাম কে একজন মহিলা বলল যে যখন তুমি নৌকায় উঠবে তখন আমাকে ডেকে নিও তো সারা পৃথিবী ডুবা গেল বৃদ্ধা একজন মহিলা নু আলাই ইসলামকে বলে রেখেছেন হওয়ার পর সারা পৃথিবী ডুবে গেল সব পানি শেষ হয়ে গেল নো আলি ইসলামে নৌকা থেকে নেমে একটা পাড়ার পাড়ার দিকে গেলেন দেখলেন যে বৃদ্ধা মহিলা তো কি ব্যাপার নো কই বন্যা কখন হবে কেন আপনি কোথায় ছিলেন বন্যা হয়েছে তো আমরা তো সব নৌকায় ছিলাম ওর কই আমি তো দেখিনি এটা তাপসিদ নো আলাই সাল্লাম পাঁচ হাজার ফুট লম্বা নৌকা বানাচ্ছে লোকে বলছে লোক পাগল হয়েছে ঠিক ঠিক পাগল হয়েছে পানি নাই নৌকা বানায় আশ্চর্য তাহলে আর নোহ আলাইসালামের নৌকাতে পায়খানা করে আসো পায়খানায় ভর্তি করে দিল একজন বৃদ্ধা মহিলা ওই নৌকাতে পড়ে গিয়ে পায়খানা করতে ও যুবতী হয়ে গেল এখন বৃদ্ধা বলছে কি হলো কি হলো তুমি যুবতী হলে কি করে তাহলে নোহের ওই নৌকাতে পায়খানা করতে গেছিলাম পড়ে যে যুবতী হয়ে গেছি আরে শোনো শোনো সবাই পায়খানা নিয়ে নাও নিয়ে নাও এবার নোহ আলাইসালামের নৌকাকে মানুষ চেটে নিল তাফসির তাফসির মিথ্যা তাফসির লক্ষ লক্ষ মিথ্যা তাফসির হাজার হাজার মিথ্যা তাফসির বের হলে একটা বই পাওয়া যাবে তাফসির কি মিথ্যা হতে পারে ওতে যা আছে সবই মিথ্যা তাফসির আল মৌজুয়াত অল ইসরায়েলিয়াত তাফাসির বইয়ের নাম ডক্টর আবু সাহামা গোটা বইটাতে মিথ্যা তাফসির তাহলে ধর্মকে কেন আপনি দাম দিবেন না মানুষ তিনটা প্রবৃত্তির অনুসরণ করবে এইটা আমার ভয় এক মানুষ উপার্জনের প্রবৃত্তির অনুসরণ করবে এইটা আমার ভয় দুই জেনাতে মানুষ প্রবৃত্তির অনুসরণ করবে এইটা আমার ভয় তিন এবাদতে মানুষ প্রবৃত্তির অনুসরণ করবে এটা আমার ভয় পীর সাহেবকে মানাই লাগবে এমামকে মানাই লাগবে বুজুর্গানে দিন যেটা বলেছে সেটা আমাকে করাই লাগবে এবাদতে মানুষ প্রবৃত্তির অনুসরণ করবে এটা আমার ভয় আব্দুল্লাহ উমার বলছেন যা উমার এলাল হাজির আসোয়াদ উমার রাজি আল্লাহ তালানহ কালো পাথর কাছে আসলেন উমার রাজি আল্লাহ তালানহ কাবা ঘরের কালো পাথর কাছে আসলেন কালো পাথর কাছে এসে বলছেন ইনি আলম আমি খুব ভালোভাবে জানি আন্নাকা হাজারম তুমি একটা পাথর ও কালো পাথর আমি খুব ভালোভাবে জানি তুমি একটা পাথর লাতাজুরফা তুমি ক্ষতিও করতে পারো না তুমি উপকার করতে পারো না তুমি ক্ষতিও করতে পারো না তুমি উপকার করতে পারো না লাউলান্নি রায় তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইকবেলোকা মা কাব্বলতোকা আমি যদি রাসুলকে চুমা দিতে না দেখতাম তোমাকে আমি চুমা দিতাম না আমি রাসুলকে চুমা দিতে না দেখলে তোমাকে আমি চুমা দিতাম না আমি রসুলকে চুমা দিতে না দেখলে আমি তোমাকে চুমা দিতাম না কালো পাথর আমি তোমাকে চুমা দিয়ে তোমার পূজা করি না আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ করি এই কথার বাস্তবতা আপনাকে আমি কি দিয়ে বুঝাই কালো পাথর কাবা ঘরের সাথে লাগা আছে সেই পাথরের উপরে উমার রাজাহতনের এত কঠোর মন্তব্য মান আল্লাহর নবী যে গাছের নিচে বসেছেন সাহাবিগন ওই গাছের নিচে বসতেন এই জন্য আল্লাহ উমার ওই গাছটাকে কেটে দিয়েছে যেখানে যেখানে বেদাতের সম্ভাবনা রয়েছে সবকে উমর রাজি আল্লাহ তালানো উৎখাত করেছেন কেটে ধ্বংস করে দিয়েছেন ওই রাস্তা বন্ধ করে দিয়েছেন যাতে করে মানুষ বেদাতের প্রতি ঝুঁকে না পড়ে এবাদতের নামে প্রবৃত্তির অনুসরণ না করে কালো পাথরকে ওমার বলছেন আমি খুব ভালোভাবে জানি তুমি কালো পাথর তুমি কোনো ক্ষতিও করতে পারো না তুমি কোনো উপকারও করতে পারো না তোমাকে আমি চুমা দিব না চলে গেলাম তুমি কি করতে পারো দরজা এসে বলছে আপনি পীরের বিরুদ্ধে বলেছেন আপনার এই হবে সেই হবে তাই আমি বলছি যে তোমার পীরের বিরুদ্ধে বহু দূরের কথা পীরের বিরুদ্ধে বহু দূরের কথা পীরের যদি আমি এই করি তবু আমার কিছু ক্ষতি হবে এটা আমি বিশ্বাস করি না আমি ওটা বিশ্বাসই করি না পীরের কথা মেনে চলতে হবে বুজুর্গানের দিনের কথা মেনে চলতে এটা আমি বিশ্বাসই করি না আপনার জেহেনকে আপনাকে একেবারে পুরো মুক্ত হতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ ছাড়া আমি পরকালের জন্য কোনো কিছু করতে পারি না আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমিন মাসজিদের মুসল্লি আমরা আলোচনার এই অংশে এসে বলি সত্য সত্যই আল্লাহ রসলের অনুসরণ মানুষের জন্য একান্ত জরুরি মানুষ আল্লাহর রাসুলের অনুসরণ ছাড়া জান্নাত লাভ করতে পারে না মানুষ এবাদতের নামে দুইটা পাপ করে একটার নাম শিখ আর একটার নাম বিদাত আল্লাহ তালা বলছেন মানুষ দুনিয়াতে ভালো কাজ করে আর মনে করে যে সে ভালো কাজ করছি কিন্তু সেটা দুনিয়াতে নষ্ট হয়ে গেছে আল্লাহ বলছেন মানুষের ভালো কাজ দুনিয়াতে নষ্ট হয় তার মনে এটা ভালো কাজ নয় সে তার ধারণায় ভালো কাজ করেছে আল্লাহ তালা বলছেন তার নাকি আমি বিচারের মাঠে ওজন করব না অতএব একমাত্র সোমনাথের অনুসরণে রাসুলের অনুসরণেই পরকাল রয়েছে জানরাত রয়েছে এই বিশ্বাস রাখার জন্য